আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত যে মদিনায় আনসারদের মধ্যে আবু তালহার খেজুর বাগান সম্পদ সবচেয়ে অধিক ছিল আর সকল সম্পদের মধ্যে তার নিকট সবচেয়ে প্রিয় সম্পদ ছিল মসজিদের সামনে অবস্থিত বাইরুহা বাগানটি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সে বাগানে যেতেন এবং এর সুস্বাদু পানি পান করতেন আনাস রজিল্লাহ তাল্লাহ্ন বলেন যখন নাজিল হলো তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা নেকি হাসিল করতে পারবে না আবু তাল্লাহ রদিল্লাহ দাঁড়িয়ে বলেন হে আল্লাহ রসুল আল্লাহ বলেছেন তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনও নেকি হাসিল করতে পারবে না আমার নিকট সবচেয়ে প্রিয় সম্পদ হলো বাইরুহা সেটি আল্লাহর নামে সৎকা আমি আল্লাহর নিকট এর সব ও কিয়ামতের সঞ্চয়ের আশা রাখি আল্লাহর মর্জি অনুযায়ী আপনি তা ব্যয় করুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ভালো কথা এটি লাভজনক সম্পদ অথবা বললেন অস্থায়ী সম্পদ ইবনু মাসলামা সন্দেহ পোষণ করেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তুমি যা বলেছ আমি তা শুনেছি আমার মতে তুমি তা তোমার আত্মীয়দের মধ্যে বন্টন করে দাও আবু তাল্লাহ রদিয়াল্লাহ তাল্লাহ বলেন হে আল্লাহ রসুল আমি তাই করব অতপর তিনি তা তার আত্মীয় ও চাচাতো ভাইদের মধ্যে বন্টন করে দিলেন ইসমাইল আবদুল্লাহ ইবনু ইউসুফ ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া রদিয়াল্লাহ তাল্লাহ্ন মালিক রদিয়াল্লাহ তাল্লাহ্ন এর সন্দেহ ব্যতীতই অস্থায়ী বর্ণনা করেছেন